জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি প্রিয় ভাই সকল বিবি বাচ্চার কাছে কি সময়গুলোকে কি আমরা কাটিয়ে দেব তাদের কাছে কি আমাদের যাবতীয় জৈবন আমাদের এই রক্তকে ব্যয় করে দেবো আমাদের জৈবনকে শেষ করে দেবো আমাদের এই জৈবন কালের মূল্য রয়েছে এই যৌবনকালটা হচ্ছে আল্লাহ তালার পথে যুদ্ধ করার জন্য এই শরীরের এই শক্তি এই রক্ত কার জন্য আল্লাহ তালার জন্য যদি আমরা ওই ফিলিস্তিনি মুসলিমদেরকে সাহায্য করি করতে চাই তাহলে এখনই এই মুহূর্তে আমাদের নিজের এলাকাতে প্রস্তুতি নেওয়া দরকার আছে প্রিয় ভাই তিন বছরকার একটি শিশু ফিলিস্তিনে তিনি বলছেন ইয়ার অফ ইয়ার অফ আমাদেরকে হেফাজত করো তার মা বাপ তাদেরকে কী শিক্ষা দিয়েছে তিন বছর একটা শিশুকে বিপদের সময় কি বলতে হয় তিন বছর একটা শিশুকে কথা বলতে পারে আর একটি শিশু তিন বছর কারি তিন থেকে চার বছর হে আল্লাহ তোমার কাছে তো অনেক খাবার রয়েছে জান্নাতে এই দুনিয়া বলার আমাদেরকে খাবার দিচ্ছে না খাবার কেড়ে নিয়েছে ভিডিওটা ভাইরাল হয়েছে আপনাদের চোখে হয়তো পড়েছে সে বাচ্চারা বলছে ইয়া রব আমাকে তুলে নাও আমাকে তুলে নাও তোমার জান্নাতে যে খাবার খাবো তোমার জান্নাতে যে খাবার খাবো আল্লাহ তুলে নাও এখানে খেতে পাচ্ছি না প্রিয় ভাই আরও আপনার দেখেছেন তাদের কাছে খাবারের অভাবে ঘাসে ঘাস খাচ্ছে গাছের পাতা খাচ্ছে আমরা রমজান মাসে কত ইফতার আমাদের কাছে থাকে সেখানকার মুসলিমরা ইফতার করছে গাছের পাতা দিয়ে স্যুপ বানিয়ে ঘাস দিয়ে গলিয়ে সেদ্ধ করে স্যুপ বানাইছে যখন বিভিন্ন দেশ থেকে তাদেরকে খাবার দিতে যাচ্ছে ইসরায়েল তাদের সেই গাড়ি আটকে দিয়েছে খাবার ঢুকতে দিচ্ছে না তাদেরকে এমনিভাবে তো হত্যা করছে এবং তাদেরকে না খেয়েও মারতে চাইছে প্রিয় ভাই এই পরিকল্পনা এই অত্যাচার আজকের বিষয় নয় দীর্ঘ কয়েক শতক বছর শতাব্দী পর শতাব্দী এটা হয়ে আছে আজও আমরা অন্ধ ও ভতির হয়ে আছি ফিলিস্তিনি মা ও বোনেদের আহাজারি ও কান্নাকে আমাদের চোখে ভাঁজছে না ওই শিশুগুলো খাবারের জন্য চিৎকার করছে পানির জন্য চিৎকার করছে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে এখন আল্লাহকে আমাদেরকে ছেড়ে দেবে একটা ফিলিস্তিনি শিশু আল্লাহকে ডাকছে ইয়া রফ গোটা মুসলিম সমাজ গোটা পৃথিবী মুসলিম আমাদেরকে ছেড়ে দিয়েছে আমাদের খাবার দেয় না ইয়া জিব্রাহল তোমার হে মিকাইল হে আল্লাহ তোমার ফেরেস তাদেরকে পাঠিয়ে আমাদেরকে তুলে নাও এসব জালেম বাদশাদেরকে ধ্বংস করো যারা আমাদের প্রতি অত্যাচার করছে প্রিয় ভাই বিভিন্ন দেশে আজ এই অত্যাচার খুবই অতিবাহিত হচ্ছে ফিলিস্তিনের করুণ দশা দেখলে আপনারা বুঝতে পারবেন তারা খাবারের জন্য পানির জন্য কেমন আহাজারি করছে মায়ের সামনে শিশু অনেক শিশু মা হারা হয়েছে বাপ হারা হয়েছে অনেকই শিশু হারা হয়েছে অনেক শিশু এতিম হয়ে গিয়েছে কেউ তার নাই প্রিয় ভাই সকল এই আহাজারি দেখলে বুকটা ফেটে যায় তাদের মহত্বটা এমন তারা খেতে পাচ্ছে তারা বলছে রব্বানা উলুন না আর আখরে জানা সুরনিসার পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা ইঙ্গিত করেছে যেটা আমি শুরুতে বললাম যে আয়াত সকল যুগের জন্য কেন্দ্রনীয় আমাদের জন্য ওরা বলছে রব্বানা ইয়াকুলুনা আখরিজানা মিন হাদিহিল করিয়াতি জলিম আহলোয়া হে আল্লাহ তুমি আমাদের সাহায্য পাঠ সাহায্য করো তোমার কাছ থেকে সাহায্য করে পাঠাও এসব জালেমদের হাত থেকে আমাদের রক্ষা করো ওয়াজা আল্লানা মিল্লাদুন কানা সিরা ওয়াজা আল্লাহ মিল্লাদুক অলিয়া তোমার কাছ থেকে একজন অলি এবং সাহায্যকারী পাঠাও প্রিয় ভাই সেই অলি সাহায্যকারী কাদেরকে হতে হবে আজকে হয়তো আমাদের সেখানে যাওয়া সম্ভব নয় কিন্তু নিজের এলাকাতে থেকেও তো অনেক কিছু করা সম্ভব আল্লাহ তালা বলছেন ওসাব জালেবদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য হে মমিন ও আব্দুল আহম তোমার শক্তি অর্জন করো শক্তি সেই শক্তি কীভাবে অর্জন করব যতটুকু সামর্থ্য রয়েছে তারপর সাহায্য আল্লাহ তালা আমাদের করবেন ইন্না কেয়দা শৈতন ওদের যতই শক্তির যতই ক্ষমতা থাক সবই দুর্বল ইন্না কেয়দা শৈতন কেন দইফা ওদের কিন্তু কিন্তু মাওলা ও সাহায্যকারী নাই জায়ালিকা বি আন্নাল্লাহ মাওলাল্লাদিন আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহু নিচে মমিনদের মাওলা কিন্তু কাফেরদের কোনো মাওলা নাই ফিরো ভাই আজ বর্তমান যদি এই ঘটনাগুলো এই বিষয়গুলো আমাদের একটি সিনেমার পর্দার ক্যারেক্টারের মতন যদি হয়ে যায় সিনেমাতে মানুষ যেভাবে দেখে আসে টিভির পর্দাতে মোবাইলের পর্দাতে সাময়িক কিছুক্ষণ দেখলাম কানলাম অনুভূতি জাগলো ফিলিং এর মধ্যে কষ্ট হলো ভরে গেলাম তাহলে আমাদের থেকে আর পাকা অপদার্থ আর কেউ নয় সেই জন্য আমি বলবো বেশি কথার বাড়াইছি না আমি এই যে কথাটা রেকর্ডিং করলাম খুবই কম সময়ের মধ্যে কেন রেকর্ডিং করার সময় কিন্তু আমার হাতে নেই রেকর্ডিংটা সেরকম ভালো হয় নাই আমি আমার অনুভূতিটা আপনাদের সামনে শেয়ার করলাম যে আমাদের ওই বাচ্চাগুলোর আহাজারি নিজেদের বাচ্চা ও বিবিদের কাছে যেভাবে সময় কাটাইছি একটু নিজের বিবি বাচ্চাদের মুখে যেভাবে খাবার তুলছি ঠিক ওই ভিডিওগুলো দেখে ওই বাচ্চা ওই শিশুগুলোর আহাজারিগুলো আমাদের অন্তর একটু গাঁথা দরকার যে আমাদের আশেপাশে যখন ওই পরিস্থিতি আসবে আমরা এমন একটা যুবক হব যেন আমরা প্রতিবাদ করতে পারি আল্লাহ তালা আমাদের বলছেন তোমরা শক্তি অর্জন করো ওইসব জালেমদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রিয় ভাই ওই আহার জারিগুলো যদি আমাদের কানে না পড়ে আমরা যদি বধির হয়ে যায় আমরা যদি অন্য কিছু মধ্যে অ্যাক্টিভ থাকি কিসের চিন্তা কিসের ভাবনা কিসের সময়কে ব্যয় করছি এই সময় একদিন শেষ হয়ে যাবে নিজের শক্তি জৈবন সব শেষ হয়ে যাবে সুন্দর স্ত্রী সব শেষ হয়ে সব শেষ কিছু একদিন থাকবে না যদি আমরা আজও সতর্ক না হয় যদি আজ প্রস্তুতি না নিই তাহলে আমাদেরও সেই পরিস্থিতি আছে আজ এই হিন্দুস্থানের অন্ডাও আমাদেরকে হত্যা করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে ইহুদিদের সাথে হাত মিলিয়েছে ভারতে কত জায়গায় গণহত্যা চলছে কত মসজিদ মাদ্রাসা মাদ্রাসাগুলোকে ভেঙে দিচ্ছে কত মুসলিমদের বাড়ি ভেঙে দিচ্ছে তারপরে কি আমরা বধির অন্ধ হয়ে গেছি আল্লাহ তালা ডাকে কি আমরা সারা দেবো না আল্লাহ তালা বলছেন ইয়া ইয়োহাল্লাদিন আমানু ইংতাং সুরল্লাহ হে মন্দাগন তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে সাহায্য করবে যদি আল্লাহটাকে সারা না দিয়ে আল্লাহকে যদি না সাহায্য করি আল্লাহর বান্দারদেরকে না সাহায্য করি আল্লাহর দিন কায়েম করার পথে যদি আমরা না বেরিয়ে আসি আল্লাহ আমাদের কীভাবে সাহায্য করবে আমাদের কুকুরের মতো মার খেতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলে দিয়েছে যে মুসলিমদের সংখ্যা বেশি হওয়ার সত্ত্বেও ওদের অবস্থাটা হবে খড় কুটা নেওয়ার মতন যে বানে ভেসে গেলে খড় কুটা কোনো ক্ষমতা থাকে না আমাদের অবস্থাটা ঠিক সেরকমই হবে আজ হয়েছে কোন ক্ষমতা না আজকে আমাদের আজকে আমাদের মা বোনদের ইজ্জতের কোনো হেফাজত নেই যখন তখন আমার মা বোনদের ধ্বংসন করতে পারে যখন তখন আমাদের শিশুদেরকে হত্যা করতে পারে আর করছে যখন তখন আমাদের বাড়িতে এসে ঢুকে পড়তে পারে তারপরও কি আমরা এখন বধির হয়ে থাকবো তারপরে কি আমরা অন্ধ হয়ে থাকবো কখন আমাদের বাড়ি ঢুকে পড়বে ওই সব কুলাঙ্গাররা আমরা নিজেই জানি না আমাদের প্রস্তুতি কতটুকু কবে আমরা প্রস্তুতি নেব কবে নেবো আমরা প্রস্তুতি এরপর সব কিছু দেখার পর যদি আমরা অন্ধ হয়ে বসে থাকি আমরা যদি অন্য কাজের সময়কে ব্যয় করি দুনিয়া এই বিবি বাচ্চা আল্লাহ তালা বলছেন সুরা বাঘারের মধ্যে হে ইমানদারগণ অর্থাৎ হে ইমানদারগণ তোমাদের জন্য যেন তোমাদের মাল সম্পদ ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান সন্ততি এগুলো যেন ধবস্য না হয়ে যায় ধবস্য না করে ফেলে আল্লাহ জিকির আল্লাহ শরণ থেকে যদি করে তাদের কাছ থেকে তাদের চাহিদার ক্ষতিগ্রস্ত আর কে আছে আমি অডিও রেকর্ডিং করবো করবো মনে করছিলাম করতে পারছিলাম না ফিরো ভাই সকল কিছু কথা আপনাদের সামনে পেশ করলাম এরপরও যদি আমরা অন্ধ ও বধির হয়ে থাকি আজ ভেবে দেখেন আজকে আমাদের এই হিন্দুস্থানে আমাদের নিরাপত্তা আছে কি না যখন তখন আমরা হামলা করতে পারি আমাদের প্রতি রাস্তাতে বেরোনোই হবে আমাদের ফ্যামিলিদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে আমাদের বাড়িতে ঢুকে যেতে করতে পারে শিশুদেরকে হত্যা করতে পারে যদি আমরা আজ পর্যন্ত যদি না সতর্ক হয় কি করব তখন একটাই কথা বলবো রব্বানা কুলু না আখরে জানা হে আমাদের রব আমাদের সাহায্য করো আল্লাহ সাহায্য করবে আল্লাহর ডাকে কি আমরা সারা দিয়েছি ইয়া ইউ হাল্লাদিন আ মানু ইং তাংসরুল্লাহ হে মান দেখুন তোমরা আল্লাহকে সাহায্য করো সারা আমরা দিই নাই আর তখন রবকে ডেকে কি কোনো কাজ হবে যতক্ষণ না আমরা উঠে দাঁড়াবো যতদিন না মুসলিমরা উঠে দাঁড়িয়ে চলো মক্কা জীবন্ত মদিনায় যে ততদিন মুসলিমরা জয় হয় না প্রিয় ভাই এখনও সময় রয়েছে সতর্ক হন সতর্ক হন এবং জেগে উঠুন যদি না জেগে উঠবেন যদি এই দুনিয়ার চিন্তাকে বের করবেন মাথা থেকে ততদিন পর্যন্ত কিছু করতে পারবেন না যখন সব কিছুকে মন থেকে একদম মন থেকে বার করে দেবেন দেখবেন মনটা হালকা হয়ে যাবে মনটা পরিষ্কার হয়ে যাবে তোর মনটা ভালো লাগবে যে আমি আল্লাহর জন্য কিছু করব। সব কিছু চিন্তা ঘর বাড়ি সব শেষ আজকে যদি আপনি কত টাকা কত টাকা খরচা করে আপনি ঘর করলেন আজ যদি সেই ঘর ভেঙে চলে যায় কাল কি করবেন সেই জন্য থাকার জন্য কোনো রকম একটা করেন বেশি চাহিদা করেন না আর যদি আজকে সতর্ক না হয় তাহলে ওই ফিলিস্তিন মায়ানমার উইঘুর মুসলিমদের মতন আমাদের অবস্থাটা হবে পরিশেষে দোয়া করে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৈফিক দান করুক আল্লাহ আমিন